উম্মুল মুমিনিন আইসা রদিল্লাহ তাল্লাহা বলেছেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অধিক বয়সে পৌঁছার পূর্বে কখনও রাতের সালাত বসে আদায় করতে দেখেননি বার্ধক্যের পরে তিনি বসে কিরাত পাঠ করতেন যখন তিনি রুকু করার ইচ্ছা করতেন তখন দাঁড়িয়ে যেতেন এবং প্রায় ত্রিশ কিংবা চল্লিশ আয়াত তিলওয়াত করে রুকু করতেন